রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান আমাদের স্বপ্ন খুদার জমিন করব কায়েম তার বিধান করব কায়েম আল কুরআন রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান ইসলাম হল রক্ত জরা বিষাদ করু নীতিহাস নির্মূল করে ধরনি হাতে সুসন্তন্ত্র ত্রাস ইসলাম হল রক্ত জরা বিষাদ করু ইতিহাস নির্মূল করে ধরনি হতে সুসন্তান গীত কণ্ঠে গাও মুসলমান ইসলামের জয় শাহাদাতের শিরিন শরাব করব যে মোরা পান রাজার স্বপ্ন রাজ্য শিল্পীর স্বপ্ন গা রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গা আমাদের স্বপ্ন খুদার জমিন করব কায়েম তার বিধান করব কায়েম আল কুরআন রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গা রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান আমরা উমর আমরা খালি আমরাই তারিখ সুপিয়ান ভুকের তাজা রক্ত দিয়ে করব আজাদ মজলুমান আমরা উমর আমরা খালি আমরাই তারিখ সুপিয়ান ভুকের তাজা রক্ত দিয়ে সমাজ চলাই কাপের আকাশ পৃথিবী জালিম তাগুতের প্রাণ শত বিপদে যারা পিছু হটে না আমরাই সে মুসলমান রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান আমাদের স্বপ্ন খুদার জমিন করব কায়েম তার বিধান করব কায়েম আল কুরআন রাজার স্বপ্ন রাজ্য শিল্পীর স্বপ্ন গান রাজার স্বপ্ন রাজ্য শিল্পীর স্বপ্ন গান বাতিল তো ভাই চির ভীরু শক্তি চাষ বুদ্ধিহীন ধরব যখন পাকড়ে তাদের পাবে না কুজে সময় বাতিল তো ভাই চির ভীরু শক্তি সাহস বুদ্ধিহীন ধরব যখন পাকড়ে তাদের পাবে না খুঁজে সময়রি তাকবীর ধ্বনি দিয়ে সামনে চলো ভাই হাতে তৌহিদি নিশান রক্ত জীবন দিয়ে খুদার পথে আনব বিজয় সুপার রাজার স্বপ্ন রাজ্য শিল্পীর স্বপ্ন গান রাজার স্বপ্ন রাজ্য শিল্পীর স্বপ্ন গান আমাদের স্বপ্ন খুদার জমিন করব কায়েম তার বিধান করব কায়েম আল কুরআন রাজার স্বপ্ন রাজ্য শিল্পীর স্বপ্ন গান রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান রাজার স্বপ্ন রাজ শিল্পীর স্বপ্ন গান